প্রায় চোদ্দ শত বছর পূর্ব থেকেই ইসলামের সাথে চলছে বাতিলের চিরদ্বন্দ্ব চিরসংঘাত সকল তাগতি শক্তি আজ ইসলামকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র লিপ্ত তারা চায় ইসলাম নামক শব্দটি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিতে কিন্তু ইসলামের শুরু থেকেই আল্লাহর পথে জীবন উৎসর্গকারী জাহানবাজ সৈনিকেরা আমরণ রক্ত দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের সে হীন পায় তারা তেমনি আজ আমাদেরও জাগ্রত হতে হবে আমরণ রক্ত দিতে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে দিনের পথে পাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে আমাদের আন্দোলনটা এমন হবে জালিমের উগ্র মিশন ভেসতে যাবে জুলুমের শক্ত শিকল ছিঁড়ে যাবে জিঞ্জির লোহা তালা ভেঙে যাবে আমাদের আন্দোলনটা এমন হবে জালিমের উগ্র মিশন ভেসতে যাবে জুলুমের শক্ত শিকল ছিঁড়ে যাবে জিঞ্জির লোহা তালা ভেঙে যাবে আমাদের আন্দোলনটা এমন হবে জালিমের উগ্র মিশন ভেসতে যাবে জুলুমের শক্ত শিকল ছিঁড়ে যাবে জিঞ্জির লোহা তারা ভেঙে যাবে আজাদির আন্দোলনে মিথ্যার সিংহাসনে আজাদির আন্দোলনে মিথ্যার সিংহাসনে গাইব স্বাধীনতার গান গান গান গান স্বাধীনতার গান গাইব স্বাধীনতার গান আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে রাগুতের অগ্রযাত্রা থেমে যাবে রাগুতের রগ্রযাত্রা থেমে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে শোনো ভাই বীর উসামার জঙ্গি সেনা হাতে না ওয়াল জিহাদের জয় নিশানা জিত ন শঙ্কিত ন বীর কাফেলা হয় না সৈন্য দেখে ঘাবড়িও না শোনো ভাই বীর উসামার জঙ্গি সেনা হাতে না ওয়াল জিহাদের জয় নিশানা জিত ন শঙ্কিত ন বীর কাফেলা হয় না সৈন্য দেখে ঘাবড়িও না শোনো ভাই বীর উসামার জঙ্গি সেনা হাতে না ওয়াল জিহাদের জয় নিশানা জিত ন শঙ্কিত ন বীর কাফেলা হায়নার সৈন্য দেখে না তোমাদের বক্ষ মাঝে ইমানি শক্তি দেখে তোমাদের বক্ষ মাঝে ইমানি শক্তি দেখে ভীত হয় জালিম শাহির প্রাণ প্রাণ প্রাণ প্রাণ জালিম শাহির প্রাণ ভীত হয় জালিম শাহির প্রাণ আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদে ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জলে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জলে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে ছুটে আয় বিন কাসিমের সঙ্গী সাথী সুদূরে যাও পেরিয়ে আধার রাতি সম্মুখে হোক না যত বাধার পাহাড় গিরিপথ দুর্গম দুস্তর পারাবার ছুটে আয় বিন কাসিমের সঙ্গী সাথী সুদূরে যাও পেরিয়ে আধার রাতি সম্মুখে হোক না যত বাধার পাহাড় গিরিপথ দুর্গম দুস্তর পারাবার ছুটে আয় বিন কাসিমের সঙ্গী সাথী সুদূরে যাও পেরিয়ে আধার রাতি সম্মুখে হোক না যত বাধার পাহাড় গিরিপথ দুর্গম দুস্তর পারাবার তবুও যাও এগিয়ে সম্মুখে ঝঞ্ঝা বেগে তবুও যাও এগিয়ে সম্মুখে ঝঞ্ঝা বেগে চালাও আজ বিজয় অভিযান যান যান যান বিজয় অভিযান চালাও আজ বিজয় অভিযান আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে আমাদের আন্দোলনে বিশ্ব নিখিল জনে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে তাগুতের অগ্রযাত্রা থেমে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে করব জিহাদ দিনের পথে বাতিলের স্বপ্ন প্রাসাদ ভেঙ্গে সবে গুড়িয়ে যাবে আমরণ রক্ত দিয়ে আমরণ রক্ত দিয়ে